আয়শাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন আবু বকর ও বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন আমি তাদেরকে দেখতে গেলাম এবং বললাম আব্বাজান কেমন আছেন হে বিলাল আপনি কেমন আছেন আয়শা রদিল্লাহ তাল্লাহা বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন জ্বরে পড়লেই এই পংক্তিগুলো আবৃত্তি করতেন প্রতিটি ব্যক্তিকে নিজ পরিবারে সুপ্রভাত বলা হয় অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও অতি নিকটে আর বিলাল রদিল্লাহ তালাহু এর অবস্থা ছিল এই যখন তার জ্বর ছেড়ে যেত তখন কণ্ঠস্বর উঁচু করে এ কবিতাটি আবৃত্তি করতেন হায় আমি যদি জানতাম আমি এ মক্কা উপত্যকায় আবার রাত্রি কাটাতে পারবো কি না যেখানে ইজখির ও জলিল ঘাস আমার চারপাশে বিরাজমান থাকত হায় আর কি আমার ভাগ্যে জুটবে যে আমি মাজান্নাহ নামক কূপের পানি পান করতে পারবো এবং শামা ও তাফিল পাহাড় কি আর আমার চোখে পড়বে আইসা রদিল্লাহ তাল্লাহা বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে এ সংবাদ জানালাম তখন তিনি এ দোয়া করলেন হে আল্লাহ মদিনাকে আমাদের প্রিয় করে দাও যেমন প্রিয় ছিল আমাদের মক্কা বরং তার থেকেও অধিক প্রিয় করে দাও আমাদের জন্য মদিনাকে স্বাস্থ্যকর করে দাও মদিনার শাহ ও মুদ এর মধ্যে বরকত দান করো আর এখানকার জ্বরকে সরিয়ে জুফফায় নিয়ে যাও